যারা মানহাজকে গোপন রাখে তারা সবাইকে ধোকা দেয় সবাইকে ধোকা দেয় সবাইকে বলতে যারা সালাফি তাদেরকেও ধোকা দেয় যে ভাই আমরা তো আপনাদের মতো কাজ করছি আমরা সালাফি সালাফি সালাফি সহি আকিদার বক্তা বলছেন না সহি আকিদার বক্তা সহি আকিদার আলেম আর কিছুদিন পরে প্রকাশ পাচ্ছে অথবা প্রকাশ পাই না আপনাদের কাছে কিন্তু যারা সালাফি আলেম আলমা তাদের কাছে অনেক আগে থেকে এটা হ্যাঁ জানা দু চারটি ভালো কথা শুনে আপনারা হুকুম লাগিয়ে দিয়েছেন যে সহি আকিদে সহি আকিদে এই যে ধোকা দিয়ে রেখেছে আপনাদেরকে তো সহি আকিদার অলামাদেরকে ধোকা দিচ্ছে আহলে হাদিসদেরকে ধোকা দিচ্ছে সৌদি আরবকে ধোকা দিচ্ছে সালাফিদেরকে ধোকা দিচ্ছে শুধু তাদেরকে ধোকা দিচ্ছেন না এমনকি বিরাতিদেরকে ধোকা দিচ্ছে ওদেরকে ধোকা দিচ্ছে মানে কে ধোকাতে রেখেছে যে আছি তোমাদের সাথে ওরাও মনে করছে যে আমাদেরই লোক বলছে না কিছুদিন আগে আমাদের বড় একজন শেখ মদিনা থেকে বাস করে যখন এই মানহাজের ওপর ক্লিয়ার বললেন হ্যাঁ, তখন একজন তাদেরই বলছে যে উনি কিন্তু আমাদেরই লোক আমাদের সংগঠন লোক জি হ্যাঁ তো এই রকম যদি টানার চেষ্টা করে এইরকম গুলিকে যারা হয়তো কোন এক সময় ছিল হয়তো তখন ক্লিয়ার ছিল না আলহামদুলিল্লাহ অনেকে চলে এসছে আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকে বুঝার পরে আর কেউ কেউ আসেনি আল্লাহ যেন ওদেরকে ফিরে আসার তভিক দান করে এরা দুই দলকে ধোকা দিয়ে রেখেছে সহি লোকদেরকে ধোকা দিয়ে রেখেছে যে এইসব বিদাতি মানহাজের আলেম বক্তাদেরকে সহি আকিদা বলে দিচ্ছেন আপনারা আর বিদাতিরকে ধোকা দিয়ে রেখেছে অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট শিখিয়েছেন সুরাতুল মায়দার আয়াত নম্বর চুয়ান্নতে এবং এই বিষয়টি হাদিসও রয়েছে কোন নিন্দুকের নিন্দে কোন তিরস্কারকারী তিরস্কারকে কখনো ভয় করবেন না হ্যাঁ যদি আমি সেই আকিদার কথা বলি তো লোকে সমালোচনা করবে যদি বলি যে এই এই বিষয়গুলি তা আমাকে বলো বিতর্কিত বক্তা হ্যাঁ বিতর্কিত হতে চায় না আর দুনিয়াতে যারা কাজ করেছে কেউ বিতর্কিত না আদম আল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত নবীর রসুলিতে বিতর্কিত তাহলে এটা কিন্তু এত খারাপ লেভেল আমাদের বাঙালি সমাজে তাই না উনি বিতর্কিত বক্তা একসহি আকিদার বক্তা আমার স্টেজে বসে উপস্থাপনাতে তার হিংসার কারণে বিদ্বেষের কারণে একবার বলে দিল যে অনেকে শাইক মতিউর রহমানকে বিতর্কিত বক্তা বলে উদ্দেশ্য কি উদ্দেশ্য অসৎ কিন্তু চিন্তা করলাম যে আমি ফিতনাবাজ লোক না আমি হেকমতওয়ালা লোক এই সময় যদি ওকে কিছু বলি তার সাথে একটা সম্পর্কের অবনতি ঘটবে আল্লাহ ওকে হেদায়ত করুক আর ওর হাসা হিংসা ভিতরে ভরা আছে আল্লাহ ওর দিকে ফিরিয়ে দেবে আমাকে আল্লাহ হেফাজত রাখবে আমার কিছুই করতে ক্ষতি করতে পারেনি নিজেরই ক্ষতি করেছে নিজেরই ক্ষতি করেছে আল্লাহর কাছে আমল নামে লেখা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়াত আসা পর্যন্ত বিতর্কিত ছিলেন যখনই নবুয়াত আসলো তখনই তো বিতর্কিত ফমিন হমান আমান অমিন হমান কাফার ইমান আনলো কেউ ইমান আনলো না তাহলে তো বিতর্কিত তাহলে এটা ভুল কথা যে আমি বিতর্কিত ব্যক্তি হতে চাই না এটা নেফাক মুনাফিকি আকিদা মানহাজ প্রকাশ না করা গোপন করা হচ্ছে নেফাক কপটতা মুনাফিকি এটা একটা পয়েন্ট মনে রাখবেন ধোকা দিয়ে রেখেছে মাফিক ধোকা দিয়ে রাখে মুনাফিকদেরকে মুসলিমরা মনে করে যে মুসলিম আর কাফেররা মনে করে যে আমাদেরই ঠিক ওই রকমই বেদাতি বক্তা বা বেদাতি দায়ীদের অবস্থা ঠিক ওই রকম সবাই নিজের নিজের দলে টানে রসুল্লাহ সাল্লাম মুসলিমের হাদিস ক্ষেত্রে আলা আল্লাহ আন্না কুন্না লা রসুল্লাহ সাল্লামের সাথে ওবাদ সামেদ বলছেন আমরা বায়াত করেছি শপথ নিয়েছি ও আদা করেছি বেশ কয়েকটি বিষয় তার মধ্যে সময়ের স্বল্পতার জন্য এটুকু বলছি যে আমরা হক কথা সত্য কথা বলবো আইনামা কন্যা যেখানে যে অবস্থায় থাকে না কেন অনুকূল অবস্থায় প্রতিকূল অবস্থায় লানা খাফ ফিল্লাহ আর কোন তিরস্কারকারীর তিরস্কারকে কখনো ভয় করব না কে কি বলছে কে গাল দিবে হ্যাঁ কে বলবে যে রয়ের এজেন্ট আর কে বলবে যে এ তো আমেরিকার দালাল কে বলছে ইহুদিদের পয়সা খেয়েছে কে বলবে যে আমিন বলে তিনশো টাকা করে পাই আর কে বলবে যে আপনার সৌদি আরবের পাঁচাটা গোলাম এইসব করো করলে কাজ হবে না হক কথা বলছেন কিনা এটা দেখার বিষয় কোন নিন্দুকের কোন অসৎ লোকের যারা তিরস্কার করবে আপনাকে ভালো কথা ভালো পথ ধরার জন্য এসব ভয় করি না এই শিক্ষাই আল্লাহ দিয়েছেন সুরায়তুল মায়েদের আয়তন চুয়ান্নতে বললাম এবং তার রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন সহি বখারি মুসলিম হাদিসে